السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد عن جابر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أتى المزدلفة فصلى بها المغرب والإشاء بآذان واحد وإقامتين وله عن ابن عمر رضي الله تعالى عنهما جمع النبي صلى الله عليه وسلم بين المغرب والإشاء بقامة واحدة وزاد أبو داود لكل صلاة وفي رواية له ولم ينادي في واحدة منهما পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা দর্শে হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান আবারও নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি মুসলিম শরীফের জাবিরুল আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে যে আল্লাহর নবী আলি সাল্লাতাম বিদায় হজে যখন আরাফা থেকে বের হয়ে গেলেন নিয়ম হলো হাজিগণ বাল্লার আল্লাহর নবী আলি সাল্লাতাম আরাফাতে মাগরি পর্যন্ত অবস্থান করার পরে যখন সূর্য ডুবে গেল আল্লাহর নবী আলি সাল্লাতাম ধীর স্থিরভাবে আরাফাত থেকে মোজদালাফার দিকে রওনা হয়ে গেলেন মোজদালাফাই পৌঁছে সর্বপ্রথম তিনি যে বাহন ছিল এর উপরে যে সমস্ত সামানপত্র ছিল এগুলিকে নিচে নামাই দিয়ে এরপরে এক আজান দিয়ে দুই একামতে মাগরীব এবং এশার সালাত আদায় করলেন সে কথাই এখানে জাবের বলছেন ফসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা সেখানে মুজদালাফাই গিয়ে আল্লাহ নবী আলাইসালাম মাগরিব এবং ইশার নামাজ জমা করে পড়লেন অর্থাৎ তখনও ইশার সালাতের সময় হয় নাই এটাকে জামা তাকদিম বলে মাগরিবের সময়ে এসার সালাদ তিনি আদায় করলেন বে আজান ওয়াহেদা একটি আজান ও একামাতাইন দুইটি একামাত তাহলে মাগরিব আল এসার সালাদ তিনি আদায় করলেন একটা আজান দিয়ে তারপরে একামাত দিয়ে মাগরিবের তিন রাখাত সালাত আদা করলেন এরপরে তিনি আবার একামাত দেওয়ালেন এবং এশার দুই রাকাত কসর সালাত আদা করলেন ওয়ালাহু আলিবিন উমারা মুসলিম শরীফে ইবিন উমার আবদুল্লাহ ইবিন উমার থেকে বর্ণিত হয়েছে রাজি আল্লাহ আনহুমা তিনি বলেন জামা আন নবী সাল্লাইন আল ইশা আল্লাহ নবী আলিসালাম মাগরিব এবং ইশার নামাজকে সালাদকে একাত্রিত করে পড়েছেন বিকামাতিন ওয়াহেদা একটি কামা এখানে আবুদাওয়াদে অতিরিক্ত এসেছে লিকুল্লি সালা অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য একটি করে কামাত দিয়ে তিনি সালাত আদায় করেছেন তবে আজান একটি অফি রেওয়ায়াতিল্লা অন্য বর্ণাতে রয়েছে ওয়ালাম ইউনাদি ফি ওয়াহেদাতিমিন হোমা কোনোটাতে আজান দেন নাই তাহলে জাবির আব্দুল হাদিসে আজান একটা দুইটি একামাত সাব্যস্ত আবদুল্লাহ ওমরের কোনো বর্ণাতে সাব্যস্ত না আমরা এক্ষেত্রে বলবো যিনি কারণ এখানে একটা মহাদিসিনদের একটা নীতিমালা রয়েছে আলমসবে তুই কদ্দেব আলাল মানফি যে সাব্যস্ত করে যে হা সূচক না সূচকের উপর অগ্রাধিকার পায় নেতিবাচক ইতিবাচকের উপরে কি প্রাধান্য পায় পজিটিভ নেগেটিভের উপরে কি পায় প্রাধান্য পায় এক্ষেত্রে আমরা তাই বলবো যে যখন সালাত সফর অবস্থাতে দুই অক্তের সালা একসঙ্গে পড়বে অথবা বৃষ্টির কারণে বা অসুখের কারণে জামাত সহকারে পড়ে তাহলে প্রত্যেক সালাতের জন্যে একামাত হবে কিন্তু আজান হবে একটা এক আজানে দুই একামাতে আদা করতে হবে এরপরে হাদিস ওয়ানিবিন ওমর ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن بلالا يؤذن بليل فكلوا واشربوا حتى ينادي ابن أم مكتوم وكان رجلا أعمى لا ينادي حتى يقال له أصبحت أصبحت متفق عليه وفي آخره إدراج হাদিসটি আবদুল্লাহ ইবনে ওমর এবং আয়েশা রাজিয়াল্লাহ তাল আনহুমা দুইজনে বর্ণনা করে বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না বিলাল ফিল্লাইল বিলাল রাজি আল্লাহ রাত্রি থাকতে অর্থাৎ ফজরের আগেই তিনি আজান দিতেন সেহরি খাওয়ার জন্যে ফাকুলু আশ্রাবু তোমরা খাও পান করো কারণ তখনও ফজর হয় নাই এটা সেহরি খাওয়ার আজান হাত্তা ইউনাদি ইবন উম্মি মাকতুম আবদুল্লাহ ইবনু উম্মি মাকতুম অন্ধ মানুষ ছিলেন তিনি ফজরের আজান দিতেন আর সিঁড়ি খাওয়ার আজান দিতেন বিলাল রাজিয়াল্লাহ তালা আনহ বিলালের আজান শুনে খাও পান করো কিন্তু যখনই আবদুল্লাহ ইবনুমি আজান দিয়ে দিবে তখন তোমরা খাওয়া পান করা বন্ধ করে দিবে কারণ সেটা কি হজর হয়ে গেছে কুলু অশ্রব হাত্তা মিনাল যে কথা আল্লাহ করিমে করেছেন এখানে বলা হচ্ছে কানা রাজুলান আমা হাত আসবাহতা আসবাহতা এই আবদুল্লাহ ইবনু মাকতুব অন্ধ ব্যক্তি ছিলেন তিনি তখন পর্যন্ত আজান দিতেন না যখন পর্যন্ত তাকে না বলা হতো সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে বোখারি মুসলিমের হাদিস অফি আখির ইদরাজ ইমাম ইবিন হাজার আসকর রহমতুল্লাহ আলাই বলেন শেষে এই যে অন্ধ মানুষ তিনি যখন পর্যন্ত না বলা হতো সকাল হয় নাই সকাল হয় নাই তখন জানতে পারতেন না এই কথাটুকু বর্ণাকারীদের পক্ষ থেকে অ্যাড করে দেওয়া হয়েছে যোগ করে দেওয়া হয়েছে মূল হাদিস যে আল্লাহর নবীর যে আবদুল্লাহ নবী মাকতুব আজান দিলে তোমরা খানা পান করা বন্ধ করে দাও তাহলে দ্বারা আমরা বুঝতে পারলাম যে সেহরির জন্য সেহরি খাওয়ার জন্য একটা আজান এটা আজও মক্কা মদিনাতে রয়েছে সেহরির জন্য একটা আজান হয় যেটা রাসুল্লাহ সাল্লামের জামানায় ছিল আর একটা ফজরের জন্য আজান এই সুন্দরটা আজ আমাদের মধ্যে দেখাই যায় না এমনকি রমজান মাস রোজার মাসেও এই আজানটা আমাদের দেওয়া হয় না এমনকি কেউ যদি এই আজান দেয় কোথাও তো মানুষ মনে করে এটা আবার নতুন থেকে কি এসে গেল এই জন্যে আমরা বলবো এই সুন্দরটাকে পুনর্জীবিত করার জন্যে আগে জনগণের সঙ্গে পরামর্শ করে এই সুন্নতের কথা ব্যক্ত করে বুঝিয়ে তারপরে শুরু করবেন না হলে তো যদি শুরু করে দেন আপনি আজান ইমাম সাহেব এরকম নিয়ম চালু করে দেন তাহলে অনেক মানুষেরই কিন্তু সেহরি খাওয়াই সেদিন বন্ধ হয়ে যাবে ওরা মনে করে উজি সকাল হয়ে গেছে হজর হয়ে গেছে এজন্যে আমরা এই সুন্দরটা সিঁড়ি খাওয়ার আজানের সুন্দরটাকে চালু করার জন্যে আমরা চেষ্টা করব। এছাড়া আমরা আরও যেটা জানতে পারলাম সেটা হলো যে একই মসজিদে একাধিক মোয়াজ্জেন নিয়োগ করাও কি জায়জ রয়েছে প্রয়োজনে এজন্যে আমরা মসজিদ নিয়োগের ব্যাপারটাও এখান থেকে আমরা জানতে পারলাম ওয়ানিবনে ওমর রাজি আল্লাহ তালা আনহু আন্না বিলাল আজানা কাবুল আল ফজর ফামারাহু নবী সাল্লাম আইয়ারজা ফায়ুনাদি আলা ইন্নাল আবদানাব রাহু আবু দাউদ ওয়া দা আফা রাহু আবু দাউদ ওয়া দা আফা এখানে ইবনে উমার থেকে বর্ণিত তিনি বলেন যে বিলাল একদিন ফজরের আগে আজান দিয়ে ফেলছেন আল্লাহ নবী আলিসাল্লাম তাকে আবারও আজান দেওয়ার জন্য বললেন ফিরে গিয়ে আবারও তাকে আহ্বান করতে গিয়ে বললেন আলা ইন্দর আবদানাম সাবধান আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে কেউ যদি আজানের আগেই আজান দিয়ে দেয় সময় হয় নাই আর জানা গেল যে না আজান আগেই হয়ে গেছে তাহলে আজান হয়ে যাওয়ার পরে আবারও আজান দিতে হবে যাতে করে মানুষ ধোকায় না পড়ে যায় এবং সময়ের আগেই নামাজ আদা না করে নেয় সময়ের আগেই যেন সেরি খাওয়া বন্ধ না করে দেয় এরপরে যে হাদিসটি ওয়ান আবি সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن متفق عليه আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সামিতুমুন নিদা যখন তোমরা নিদা আহ্বান শুনবে আজান শুনবে তখন ফাকুলু তোমরা বলো মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন মহাজেন যা বলে মহাজন যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর মহাজন যখন বলবে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ তখন বলবে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ যখন বলবে আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ তখন বলবে ও আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় সাল্লাহ সাল্লাম বলে না আল্লাহ বলছেন যেভাবে মোয়াজ্জেন বলবে হুবাহ তোমরা তাই বলবে তাহলে বোঝা গেল মোয়াজ্জেন যখন বলবে আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ তখন আসাদা মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে সাল্লাহ সাল্লাম বলার এখানে আমাদের কাছে দলিল নেই এছাড়া যখন হাইয়াল আল্লাহ সাল্লাহ হায়াল ফালা বলবে সে ব্যাপারে হাদিসা এসেছে হাইয়াল আল্লাহ সাল্লাহ হায়াল ফালার সঙ্গে বলবে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এইভাবে বলবে এরপরে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে শেষে যখন লা ইলাহ বলবে তখন লা ইলাহ ইল্লাল্লাহ বলবে বোখারি মুসলিমের হাজি দ্বারা আমরা বুঝতে পারলাম যে মুয়াজ্জিন যা বলবেন আমরা তাই বলবো এখানে আল্লাহর নবী আলিসালাম নেদা বলে আখ্যায়িত করেছেন আর নেদা মানে আহ্বান এটা আজানও হতে পারে একামতও হতে পারে আজানের শব্দের উত্তর দেওয়া মুয়াজ্জিনের এটা সুস্পষ্ট হাদিস যারা সাব্যস্ত কিন্তু মুয়াজ্জিন যখন একামাত দিবেন যেটাকেও আজান বলা হয়েছে বা নিদা বলা হয়েছে বা ঘোষণা বলা হয়েছে তখন কিছু বলবেন কি বলবেন না কোনো আমাদের কাছে সই হারিস দ্বারা প্রমাণিত নেই যে মোয়াজ্জেন যখন একামাত দিবেন তখন তার সঙ্গে আমরা কিছু বলবো বন্ধুগণ ছোট্ট একটা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে দার্সে হাদিস নিয়ে আশা করি আপনারা সঙ্গে আছেন বন্ধুগণ আমরা আলোচনা করতেছিলাম যে একামাতের উত্তর দেওয়ার আমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল আল্লাহ নবী থেকে সাব্যস্ত নেই তবে ওলামা কেরাম যেহেতু একামাতকে আজান বলা হয়েছে একামতকে নেদা বা আহ্বান বলা হয়েছে এক্ষেত্রে আজানের উপরে কিয়াস করে একামতেরও উত্তর দেওয়ার কথা বলেছেন যারা ইজতাহাদ করে এই মশলা বলেছেন তবে কেউ যদি না বলে তাতে কিন্তু বাধ্য করা যাবে না কারণ আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল নেই এক্ষেত্রে আরও মনে রাখতে হবে যে যখন কাদকামাতিস সালাহ কাদকামাতিস সালাহ বলবেন মোয়াজ্জিন তখন সলা কাদকামাতি সলা বলাই হলো কি যদি বলতে চান কেয়াসি মাসালায় সেটাই হবে বাকি আকামাহাল্লাহ ও আদামাহা আকামাহাল্লাহ ও আদামাহা এই হাদিস বিশুদ্ধ নয় সহি সনদে আমাদের কাছে সাব্যস্ত নয় এছাড়া আরও মনে রাখতে হবে যখন মোয়াজ্জিন বলবে হজরের আজানে আসসালাত খাইরুমিন আল্লাহম তখন আমরা অসাদ্দাক্তা বা রার্তা যে হাদিস এসেছে সেই হাদিস আর নবী আলিসাল্লাম থেকে সাব্যস্ত নয় সেটি হাদিস সহি নাই এই জন্য এক্ষেত্রেও যখন মুয়াজ্জিন বলবেন ফজর আজানে আসসালা তো খাইরুমিনান্নাও আসসালা তো খাইরুমিনান্নাও তখন আমরা বলবো আসসালা তো খাইরুমিনান্নাও আসসালা তো খাইরুমিনান্নাও কারণ আল্লাহ নবী বলেন মুয়াজ্জিন যা বলবে হুবাহ তোমরা তাই বলবে এর দ্বারা সুস্পষ্ট হয়ে গেল যে জয়ীফ হাদিসের আমল না করে আমরা সহি হাদিসের আমল করব এটাই হচ্ছে আমাদের জন্য হবে মঙ্গলকর আমাদের জন্য হবে সুন্দর জীবন গড়ার পথ কারণ যেটা জয়ীফ হারিস আল্লাহর নবীর হারিস বলে প্রমাণিত না তাকেই বলে জয়ীফ বা দুর্বল হারিস আর সেই হারিস অর্থ যে আল্লাহর নবী আলিসালামের হারিস বলে সাব্যস্ত হয়েছে তাই যেটা আল্লাহ আসলে হারিস নয় সাব্যস্ত হয় নাই কেন আমি সেটা আমল করতে যাব বন্ধু বলেন তো এদিকে আমার ইমানই চাহিদা এটা কি রাসুল্লাহ সাল্লামকে ভালোবাসার চাহিদা মোহাম্মতের চাহিদা মনে রাখতে হবে যে একটা মানুষ তার জিন্দগিতে কোরআন এবং বিশুদ্ধ হালিসি যথেষ্ট জীবনে যদি একটা বারও কোনো জৈফ হালিসের আমল না করেন তবুও কিন্তু তার জীবনের কোনো সমস্যা বেঁধে থাকবে না তার সমাধান কোরআন এবং সই হালিসে আমরা পেয়ে যাব এজন্যে জৈফ হালিসের আমল থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আর বিশেষ করে জাল হারিস বর্ণনা করা কারণ আল্লাহ নবী বলেন মানকাদিবা আলাইয়া মতো আমেদান ফালিয়া তাবাউয়া বা কাদাহমিনান্নার যে ব্যক্তি আমি নবীর নামে জাল হাদিস বানিয়ে প্রচার করে সে নিজের ঠিকানা নিজেই জাহান নামে বানিয়ে নেয় এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই জন্য জাল হাদিস একটা উদ্দেশ্যে মাত্র বর্ণনা করা যায় সেটা হলো মানুষকে সাবধান করে দেওয়া যে হাদিসটি জাল নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে খবরদার এই হাদিসের আমলে বা এর কাছে তোমরা যাবে না আর জৈব হাদিসের বর্ণনা করে দেওয়া যেগুলি জৈব হাদিস রাসুল হাদিস নয় বাকি ফজিলতের ক্ষেত্রে চললেও যে এর কিছু কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলির ব্যাপারেও যারা জায়জ মনে করছেন খেয়াল রাখা জরুরি একেবারে বলগাহীন সীমাহীন জয়ীফ হাদিসের ছড়াছড়ি করা এটা মোটেই সম্মত নয় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন বন্ধুগুণ বলছিলাম আজানের ক্ষেত্রে যে এখানে আল্লাহ নবী আলিসাল্লাম আমাদেরকে মসজিদের হুবাহু আমাদেরকে বলতে বলেছেন আবার দেখা যায় অনেকে যখন আসাদ আন্না মোহাম্মদ রাসুল্লাহ বলা হয় তখন রাসুলের মহাব্বতে বুড়ো আঙ্গুল চুমু দিয়ে চোখের মধ্যে আবার ঘুষে মনে করে এটাই বুঝি রাসুলের মহাব্বতের বহিঃপ্রকাশ এবং এর দ্বারা চোখের রোগ হবে না এ ধরনের কোনো সহি হাদিস আমাদের কাছে নেই যে আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ শুনে বুড়ো আঙ্গুলের চুমু দিয়ে চোখের মধ্যে ঘুষে দিতে হবে মলে দিতে হবে এই ধরনের কোন সুন্নতি আমল না রাসুল্লাহ সাল্লাম করেছেন আর না সাহাবা করতে বলেছেন এটাও আমাদের না করাই উচিত মনে রাখতে হবে অলিল বুখারি আন মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহু মিসল বুখারিতে মোয়াবিয়া থেকে এই আবু সাইদের হুবাহু হাদিস বর্ণিত হয়েছে অলি মুসলিম আন ওমার রাজি আল্লাহ তালা আন ফি ফজলিল কাউলি কামা ইয়াকুল মুআদ্দিন মুসলিম শরীফে ওমার ফারুক রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে মোয়াজ্জেন যা বলবে শ্রোতা তাই যদি বলে তার যে ফজিলত সম্পর্কে বলেছেন আল্লাহ নবী কালিমাতান কালিমাতান সেওয়াল হাইয়ালাতেন একটা একটা করে মোয়াজ্জেনের মতো করে বলবে মোয়াজ্জেন বলবে আল্লাহ আকবার থেমে গে যাবে শ্রোতা বলবে আল্লাহ আকবার হাই আল্লাহ হাই এইভাবে কি বলবে আসাদু আল্লাহ ইহিল্লাহ আসাদু মাহসুল একটা একটা করে বলবে সেওয়াল হাই হাইয়ালাতাইন কিন্তু হাই হাইয়ালাতাইন মানে হাই আলাহ সালাহ হাইয়াল ফালা যখন বলবে তখন বলবে কি ফয়াকুল লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটুক বলবে লা হাউলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ এটাই হলো সই হাদিসে বর্ণিত বাকি লা হাউলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এই যে আলিউল আযীম অতিরিক্ত এটা কিন্তু সহি সনদে সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় জয়ীফ হাদিসে এসেছে জন্য আমরা সহিটুক যদি করি এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তবে তবে হাই আল্লাহ হাই আল সময় আমরা বলবো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ান উসমান আবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله اجعل لي إمام قومي فقال أنت إمامهم واقتدي بأضعفهم واتخذ مؤذنا لا يأخذ على آذانه أجرا أخرجه الخمسة وحسنه الترمذي وصححه الحاكم উসমান বিন আবিল আস রাজি আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বললাম ইয়া রাসুল্লাহ আমাকে আমার জাতির আমার মহল্লা বা আমার গ্রামের ইমাম নিয়োগ করে দেন ফকর আনতে ইমাম ওহম আল্লাহ নবী আলিসাল্লাম উসমান বিন আবিল আসের এই প্রস্তাবটা গ্রহণ করলেন বললেন তুমি তোমার জাতি তোমার কওমের তোমাকে ইমাম নিয়োগ করে দেওয়া হলো ওক্তা দেবী আজ আফিহিম তুমি তাদের মধ্যে যারা দুর্বল এদের ব্যাপারটা খেয়াল রাখবে একটিদা করবে কারণ তুমি যদি দুর্বলদের কথা স্মরণ না রাখো লম্বা করে রুকু সেজদা কেরাত করো তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা মসজিদ থেকে হয়তো দূরে সরে যাবে জামায়াতের সব থেকে বঞ্চিত হবে তারা হয়তো এ নিয়ে কথা বলা বলি করবে তাই তোমার কওমের যারা দুর্বল নারী হোক ছেলে হোক মেয়ে হোক বা যারা বুড়ো বুড়ি হয়ে গেছেন তাদের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে তুমি আর কি অত্যাখেদ মোয়াজ্জেন আর একজন মোয়াজ্জেন তুমি নিয়োগ করে দিও তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম ইমাম নিয়োগ করে দিলেন আর মোয়াজ্জিন ইমামকে বলে দিলেন তোমাদের গ্রামের একজনকে মোয়াজ্জিন তুমি কি করে নিও নিয়োগ করে দিও লায়া খুদ আলা আজানহি আজরা এমন মোয়াজ্জিন যে এই আজানের বিনিময়ে কিছু আজর বা কিছু টাকা পয়সা গ্রহণ করবে না ফ্রি মোয়াজিন আল্লাহ নবী আলিসাল্লাম বললেন আকরাজাহুল খামসা হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ বিন হাম্বাল ইমাম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা পাঁচজন হাসটি বর্ণনা করেছেন ও হাসানাহ তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন আর ইমাম হাকিম হাদিসটিকে সহি বলেছেন এজন্যে আমাদের মনে রাখতে হবে যে এই হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত হলো যে ইমাম নিয়োগ করা সরকারের পক্ষ থেকে আর ইমাম চাইলে মজ্জের নিয়োগ করতে পারেন আর এখানে একটা জিনিস বোঝা গেল যে বিনা পারিশ্রমিকে বিনা কোনো বেতন ছাড়া কেউ যদি মহাজিদ নিয়োগ করতে বললেন মনে রাখতে হবে ইমামতি একটা এবাদত আজান দাও একটা এবাদত এবাদতের বিনিময়ে কিছু নেওয়া জায়জ আছে কি না এ ব্যাপারে দুই ধরনের মত আমরা পাই তবে মনে রাখতে হবে যে উমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু তিনি তার জামানায় তার খেলাফত আমলে ইমাম এবং মোয়াজিনদের ভাতা চালু করেছিলেন আমরা বলবো এটা ভাতা এটা এটা কিনা আপনার বেতন না কারণ বেতন হলে তাহলে পুরোপুরি যেন বিনিময় নেওয়া হলো এক্ষেত্রে আমরা বলবো যে এটা কি নয় বেতন না ভাতা আজও আমরা দেখি সৌদি আরবে মসজিদ এবং ইমামদেরকে মোকাফা বা ভাতা দেওয়া হয় যখনই তার যেই দিন আজান শেষ শেষ করবে সেদিনই বন্ধ ইমামতি যেদিন শেষ হবে সেদিনই বন্ধ কারণ যদি সরকারিভাবে নিয়োগ হয় আর এটা বেতনভুক্ত হয় তাহলে তো এটার ইপে পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি এগুলি কিন্তু দেওয়া হয় না এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে উমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহ রাষ্ট্রপতি তিনি খালিফা আমিরুল মোমিন ছিলেন সরকারের পক্ষ থেকে দেওয়া হতো ইমাম মোয়াজ্জিনকে এখন কোনো দেশে যদি সরকারিভাবে দেওয়া না হয় তাহলে বেসরকারিভাবে যারা মসজিদ কমিটি তারা যদি দেন আমরা বলবো জায়েজ রয়েছে তবে এমনটা যেন না হয় যে কমিটির ওই ভাতা বা বেতন নিয়ে ইমাম আর মোয়াজ্জেন যেন সত্য থেকে এদিক ওদিক না হয় বরং সত্য বলতে যেন তাদের কণ্ঠ যেন উঁচু থাকে বা সত্য বলতে যেন তাদের শক্তি যেন তার থাকে এমন না যখন তারা যেহেতু পয়সা দেয় তাদের কেনা গলাম হয়ে গেলাম তারা যা বলবে তাই যেটা পছন্দ করবে সেটা বলবো আর যেটা পছন্দ করবে না সেটা বলবো না এমন আলোচনা করব না যে আমার চাকরিটাই চলে যায় এমন কিছু করব না যে আমার এখানেই রুজি রুটি বন্ধ হয়ে যায় এমনটা যেন না হয় আজান এবং ইমামতি এটা একটা ইবাদাত ফ্রি করাটাই উত্তম কেউ যদি না করতে পারে ফুলফিল যদি এই ইমামতিতেই ব্যস্ত থাকেন আজান নিয়ে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে সরকারি বেসরকারিভাবে তার জন্য নেওয়া জায়জ রয়েছে তবে যেন এটাকে একেবারে এমন না হয় যে অল্প পয়সার জন্যে ছেড়ে দেয় এখান থেকে ওখানে যায় প্রয়োজন হলে সেটা আলাদা কথা আমরা জায়জ বললেও না নেওয়াটাই উত্তম মনে রাখতে হবে তবে সরকারিভাবে যখন দেওয়া হবে তখন তো কেউ কাউরি আর কেনা গলাম হবে না তখন কাউরির কাছে মাথা নত করবে না সেটা বৈধের ব্যাপারে ওমার ফারুক রাজাতনের কাজ আমাদের জন্য দলিল কোনো সন্দেহ নেই এরপরে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে আরো যে হাদিস বর্ণিত হয়েছে ওয়ান মালিক ইবনিল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لنا النبي صلى الله عليه وسلم اذا حضرت الصلاه فليؤذن لكم احدكم الحديث اخرجه السبعه মালিক বিন হয়েরেস রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন যখন সালাতের সময় হয়ে যায় নামাজ যখন এর সময় ঘনিয়ে আসে ফালি ওয়াদ্দিল্লাকুম আহাদুকুম তোমাদের মধ্যে যদি একজন আজান দেয় তাহলে বোঝা গেল যে নামাজের সময় হয়ে গেলে আর সেখানে যদি একাধিক মানুষ থাকে জামাত করে সালাত আদা করতে চায় সেটা যদি বাইরেও হয় সফরেও যদি হয় তাহলে তাকে আজান দিয়ে একামাত দিয়ে সালাত আদায় করতে হবে তাহলে একাত্রে যদি আমরা কোনো সফর অবস্থায় থাকি নির্দিষ্ট মোয়াজ্জেন না থাকে সেখানে একজন আজান দেবে আরেকজন ইমামতি করে সালাত আদা করবে এটা সুন্নতের অন্তর্ভুক্ত আমাদেরকে মনে রাখতে হবে হাদিসটি সাতজনে বর্ণনা করেছেন অত্যন্ত শক্তিশালী হাদিস আর সাতজন বলতে আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলে এসেছিলাম অর্থাৎ ইমাম আহমদুল হাম্বাল ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা এই সাতজনে তাদের গ্রন্থে এই হাদিসটিকে উল্লেখ করেছেন আজান দিতে হবে যদি আমরা কি থাকি নমাজের সময় হয়ে যায় তাহলে মহল্লায় হোক বা মসজিদের বাইরে কোথাও সফরেও যদি হয় তাহলে আজান দিয়ে সলাৎ আদা করতে হবে এটাই আমরা জানতে পারলাম আমরা মনে রাখবো আজানের যে মাসাইল আমরা জানতেছি এ অনুযায়ী আমাদের আমাদের জীবন পরিচালিত করব আপাতত এখানে আপনার থেকে বিদায় নিচ্ছি ও আখের দা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته